সকালের সূর্যটা কত সুন্দর আরো সুন্দর ওই ভরা জোছনা কাননের ফুলগুলো পবনে দোলে গন্ধে বুঝি তার নেই তুলনা সকালের সূর্যটা কত সুন্দর আরো সুন্দর ওই ভরা জোছনা কাননের ফুলগুলো পবনে দোলে গন্ধে বুঝি তার নেই তুলনা সকালের সূর্যটা কত সুন্দর কোকিলের কণ্ঠে তোমার ওই সুর বাসি হয়ে বাজে যেন আহাসু মধুর কোকিলের কণ্ঠে তোমার ওই সুর বাসি হয়ে বাজে যেন আহাসু মধুর কোকিলের কণ্ঠে তোমার ওই সুর বাসি হয়ে বাজে যেন আহাসু মধুর গোলাপের সৌরভে ভ্রমরেরা ছুটে যায় গোলাপের সৌরভে ভ্রমর ছুটে যায় ভুলে যায় যেন সকল ভাবনা সকালের সূর্যটা কত সুন্দর আরো সুন্দর ওই ভরা জোছনা কাননের ফুলগুলো পবনে দোলে গন্ধে বুঝি তার নেই তুলনা সকালের সূর্যটা কত সুন্দর গধুলি রঙে তোমার ওই নূর দেখি শুধু চোখ মেলে দূর বহুদূর শুধু চোখ মেলে দূর বহু দূর গধুলি রঙে তোমার ওই নূর দেখি শুধু চোখ মেলে দূর বহু দূর পাখিরা উড়ে যায় তোমাকেই ডেকে যায় পাখিরা উড়ে যায় তোমাকেই ডেকে যায় ধরণীর সব তোমার করুণা সকালের সূর্যটা কত সুন্দর আরো সুন্দর ওই ভরা যোচনা কাননের ফুলগুলো পবনে দোলে গন্ধে বুঝি তার নেই তুলনা সকালের সূর্যটা কত সুন্দর আরো সুন্দর ওই ভরা যোচনা কাননের ফুলগুলো পবনে দোলে গন্ধে বুঝি তার নেই তুলনা গন্ধে বুঝি তার নেই তুলনা গন্ধে বুঝি তার নেই তুলনা গন্ধে বুঝি তার নেই তুলনা